سبيل الله أو روحا خير من الدنيا وما فيها اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اے خاصا اے خاصا نے رسول وقت دعا ہے اے خاصا نے خاصا اے رسول وقت دعا ہے امت پہ تیرے آ کے عجب وقت پڑا ہے جو دین بڑی شانوں سے نکلا تھا وہ تم سے پردیش میں وہ آج گوری بلگورا با ہے جو دین کے تھا امت مسلم کا نگاہ بان اس دی کا نگاہ بانو اگر ہے تو خدا ہے اس دی کا نگاہ بانو اگر ہے تو خدا ہے রব্বুল আলমিনের দরবারে লক্ষ করে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের অগণিত আয়াত থেকে একটি আয়াতের একটি অংশ এবং হুজুর পাক সাল্লাহ বহু হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করব আমার তৌফিক ইল্লা বিল্লা গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম সারা পৃথিবীতে প্রায় পৌনে দুইশো কোটি মুসলমান রয়েছে এই পৌনে দুশো কোটি মুসলমান কাফেরদের হাতে সরাসরি অস্ত্রের সন্ত্রাসের শিকার আর কাফেরদের দালাল নামদার কিছু মুসলমানের হাতে সারা পৃথিবীর পনে দুইশো কোটি মুসলমান তথ্য সন্ত্রাসের শিকার কাফেরদের হাতে হচ্ছে অস্ত্র সন্ত্রাসের শিকার আর কাফেরদের দালাল তথা নামদারে কিছু মুসলমানের হাতে হচ্ছে তথ্য সন্ত্রাসের শিকার যেমন যায় জায় দিন নামক পত্রিকাতে গত কিছুদিন আগে এক মুসলমানের বাচ্চা মুসলমান উক্তি করেছে যে মাদ্রাসায় যারা পড়ালেখা করে তারা হয় কুশিক্ষিত দরমান্দ মাদ্রাসায় যারা পড়ালেখা করে তারা হয় কুশিক্ষিত ধর্মান্ধ আচ্ছা বলেন তো এই কথাটা কি ঠিক নাকি তত্ত্ব সন্ত্রাস তত্ত্ব সন্ত্রাস বাংলাদেশের মানচিত্রে আরো একজন মুসলমানের বাচ্চা মুসলমান নামদারি ছিল মুসলমান ডক্টর আহমদ শরীফ সে বলেছিল ইসলাম হচ্ছে মূর্খের ধর্ম এই ধর্মের ভিতরে শিখার কিছুই নেই সে তার এই বক্তব্যের উপর দুটি যুক্তি দাঁড় করিয়েছে এক নাম্বার যুক্তি মুসলমানের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন শরীফ আর এই কোরআন শরীফকে শুরু করা হয় সুরায় বাকারা দিয়ে বাগারা মানে দাবি আর এই ধর্মের প্রথম মুসলমানের নাম আবু বকর সিদ্দিক রজিয়াল্লাহ তালান আবু মানি পিতা বকর মানি গাদা তো আবু বকর মানি গাদার পিতা তো তিনি বলতে চাচ্ছেন যে মুসলমানের ধর্মীয় গ্রন্থ হয়েছে শুরু হয়েছে গরুর সুরে দিয়ে গরু দিয়ে আর যে ধর্মের প্রথম মুসলমান হচ্ছে গাদার বাপ সুতরাং গরু আর গাদার থেকে কি শিকার রয়েছে এই জন্য ইসলাম হচ্ছে মূর্খের ধর্ম তার মধ্যে শিকার কিছুই নেই বা এই কথাটা কি সত্য নাকি সন্ত্রাস অস্ত্রের সন্ত্রাস নাকি তথ্য সন্ত্রাস সন্ত্রাস আমি আপনাদেরকে বলবো আপনারা যারা কোরআন কারিম ফড়েন কোরআন শরীফ খোলার পরে কি সুরায় ফাতেহা আছে নাকি সুরায় বাকারা আছে কোরআন কারিমকে আল্লাহাক শুরু করেছেন সুরায় ফাতেহার মাধ্যমে তাহলে এই মুসলমানের বাচ্চা মুসলমান যে বলেছে কোরআনের প্রথম সুরা সুরায় বাকারা তার এই কথার দ্বারা বোঝা যায় জীবনে কোরআন ফড়া তো দূরের কথা সে খুলেও দেখেনি দ্বিতীয় নাম্বার যুক্তি সে দাঁড় করিয়েছে যে আবু বকর মানে গাদার পিতা আসলে তার আবিধানিক জ্ঞান বলতে কিছু নেই তার কথার দ্বারাই প্রমাণিত হয় বকর ছোট কাপ আরবি বর্ণ আর একটি হচ্ছে আরবি বর্ণ বড় কাপ বক্রুল সে বক্রুল মানে গরু আর ছোট কাপ আরবি বর্ণ বক্রুল বক্রুলের আবিধানিক অর্থ হচ্ছে মৌসুমের প্রথম ফল অথবা মৌসুমের প্রথম বৃষ্টি অথবা প্রবাস সকালবেলা তাহলে সে বলছে কি আবু বকর মানে গাদার পিতা আবিধানিক জ্ঞান বলতে তার কিছুই নেই আর এই তথ্য সন্ত্রাসের কারণে কোরআনকে এভাবে ইনসাল্ট করার কারণে তার কি পরিণত হয়েছে আপনারা সকলে জানেন মৃত্যুর আগে ওসিয়ত করেছে যা আমাকে আমার ইন্তেকালের পরে গোসল দিতে পারবে না কাফন কাপড় ফরাইতে পারবে না জানাজার নামাজ ফরাইতে পারবে না কবর দিতে পারবে না তা আপনাকে কি করব আমাকে ওই যে মেডিকেল কলেজের মর্গে রেখে দিবে আচ্ছা আপনারা বলেন তো আমাদের দেশে একটি কুকুর যদি মারা যায় কুকুরকে গোসল দেয়া হয় কি না জানাজার নামাজ পড়া হয় কি না কাফন কাপড় পরানো হয় কি না কুকুরকে কবর দেওয়া হয় কি না তাহলে এই মুসলমানের বাচ্চা মুসলমান কুকুর নয় তার থেকেও আরো অদম কোরআনের সাথে বেদুল করার কারণ কোন দুশো কোটি মুসলমান কাফেরদের হাতে অস্ত্রের সন্ত্রাসের শিকার আর কোন দুশো কোটি মুসলমান কাফেরদের দালাল নামধারী কিছু মুসলমানের হাতে তথ্য সন্ত্রাসের শিকার বাংলাদেশের আরব মুসলমানের বাচ্চা মুসলমান বলেছে যে কুচ্ছিত মেয়েরাই তাদের চেহারা ডাকার জন্য বোরকা পরে আপনারা আপনাদের মেয়েদেরকে বোরকা না পরিয়ে নাচ গান শিখাবেন যাতে করে সেই ছোটকাল থেকে সংস্কৃতি মনা হয় গড়ে উঠে সে যে বলেছে কুচ্ছিত মেয়েরাই চেহারা ডাকার জন্য বোরকা পরে তার এই কথাটা কি বাস্তব নাকি সন্ত্রাস অস্ত্রের নাকি তত্ত্ব সন্ত্রাস সন্ত্রাস আমার ভাইরা পৃথিবীর সারা পৃথিবীর শীর্ষ সন্ত্রাসী আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ সে তার এক বক্তৃতায় বলেছিল ক্ষমতা দেখাকালীন এক বক্তৃতায় বলেছিল এই মুহূর্তে আমি সারা পৃথিবীর সব মানুষের চেহারাকে মুক্ত অবস্থায় দেখতে চায় নাম্বার দুই এই মুহূর্তে আমি সারা পৃথিবীর সকল মহিলাকে হেজাব তথা বোরকা মুক্ত অবস্থায় দেখতে চায় বুশের এই বক্তব্য দ্বারায় এই কথাটাই প্রমাণিত হয় যে সারা পৃথিবীতে সবচাইতে দাঁড়ি এবং বোরকার শত্রু হচ্ছে জর্জ ডাব্লিউ বুশ ইকন তার এই কথা তার এই কথাটি বেশি উঠেছে কিনা সুতরাং কোন মুসলমান যদি এমন পাওয়া যায় দাঁড়ির বিরুদ্ধে কথা বলে মুসলমানের পর্দার বিরুদ্ধে কথা বলে বুঝতে হবে সে প্রকৃত মুসলমান নয় সে অধিক খ্রিস্টান তো তার নাস্তিক মুরতাদের দালাল কারণ মুসলমানের দাঁড়ি দেখতে পারে না বুসে মুসলমানের বোরকা দেখতে পারে না বুসে সুতরাং বোরকার বিরুদ্ধে যারা বিশুদাকার করবে বুঝতে হবে তারাও বুশের খালাতো ভাই আমার ভাইরা বাংলাদেশের এক মহিলা আপনারা সকলেই জানেন তসলিমা নাসরিন সকলে তার নাম শুনেছেন তসলিমা নাসরিন তার এক বক্তৃতায় বলেছিল যে আধুনিক বিশ্বে কোরআন অচল কারণ কোরআনে অনেক ভুল রয়েছে আর এই ভুল তথ্যগুলো নিয়ে আধুনিক বিশ্বে কোরআন চলতে পারে না হ্যাঁ যদি ওই ভুলগুলোকে ভুল উক্তিগুলোকে যদি সংশোধন করা হয় তাহলে আধুনিক বিশ্বে কোরআন চলতে পারে না হয় এই ভুলগুলো নিয়ে কোরআন চলতে পারে না তার এ কথাটা কি সঠিক ভাই তথ্য সন্ত্রাস তার এ কথাটা সঠিক নয় সে কেন কোরআনকে ভুল বলে আখ্যায়িত করেছে দুইটি যুক্তি সে তার এ কথার উপর দাঁড় করিয়েছে এক নাম্বার যুক্তি যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে প্রত্যেক পুরুষকে প্রয়োজনে চারজন স্ত্রী রাখার অধিকার দিয়েছে কিন্তু কোন মহিলাকে চারজন পুরুষ রাখার অধিকার দেয় নাই পুরুষকে প্রয়োজনে চারজন স্ত্রী রাখার অধিকার দিয়েছে কোরআনে কিন্তু কোন মহিলাকে চারজন একসাথে চারজন স্বামী রাখার অনুমতি দেয় নাই সুতরাং কোরআন এই বৈষম্য কেন একটাই মাত্র কারণ যে নারীদের প্রতি কোরআনের অবিচার নারীদের প্রতি কোরআনের অবিচার আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন পনেরোশত বছর পূর্বে হুজুরফাজ সাল আলহি ওসাল্লামের উপর কোরআনে কারিম অবতীর্ণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন জানতেন যে পনেরো শত বছর পরে পৃথিবীতে একটি দেশ হবে বাংলাদেশ বাংলাদেশে একজন নারী সে কোরআনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করবে এটা আল্লাহাক জানতেন কিনা বলেন তো সবাই বলেন আল্লাহাক জানেন না আল্লাহাক জানেন যে একজন নারী কোরআনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তসলিমা নাসরিনের এই প্রশ্নের জবাব অগ্রিম দিয়ে দিছেন কোরআনে কারিমে নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না আল্লাহ পাক কোরআন কারিম একসাদ করেন তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের খ্যাত তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের খ্যাত যেমনিভাবে ফসল চাষ হয় ক্ষেতের মধ্যে চাষাবাদ করা হয় তেমনিভাবে নারীরা হচ্ছে সন্তান উৎপাদনের খ্যাত আচ্ছা বলেন তো একজন কৃষক যদি তার চারটি ক্ষেত হয় কথা বুঝতেছিলাম আর একজন কৃষকের যদি কয়টি ক্ষেত হয় চারটি ক্ষেত আর এই চারটি ক্ষেতে সে যদি ফসল ফলায় বীজ বপন করে তাহলে ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া বিবাদ হবে কেন হবে না যেহেতু কৃষক একজন কৃষক কয়জন একজন সুতরাং ভাগাভাগি হবে কার সাথে এখানে কোনো ঝগড়া হবে না পক্ষান্তরে খ্যাত যদি একটা হয় আর কৃষক যদি চারজন হয় খ্যাত কয়টা কৃষক কয়টা চারজন এই চারজন কৃষক মিলে যদি একটি খেতে ফসল ফলায় বীজ বপন করে চাষ করে ঘটনাক্রমে এই খ্যাতটি ছিল তরমুজের ক্ষেত একদিন শিলাবৃষ্টির কারণে সব তরমুজ বত্তা হয়ে গেল একটি মাত্র তরমুজ শিলাবৃষ্টি থেকে রক্ষা পেল বলেন ক্ষেত কয়টি কৃষক কয়জন ফল কয়টা বলেন তো এখন এই তরমুজ নিয়ে বাগাবাগির ঝগড়া হবে কিনা বলেন না কেন হবে কিনা হবে ঠিক তেমনি ভাবে তসলিমা নাসরিনের শয়তানি যুক্তি মতে যদি তাকে চারটি স্বামীর কাছে বিবাহ দেওয়া হয় ক্ষেত কয়টা সবাই বলেন ক্ষেত কয়টা কৃষক কয়জন চারজন আচ্ছা চারজন মিলে তসলিমার খেতে ফসল চাষ করেছে চাষ করার পরে এখন ফসল কি আলুর মতো চাইর মন বের হবে নাকি তরমুজের মতো একটা বের হবে সবাই বলো না কেন আলুর মতো সাইমন নাকি তরমুজের মতো একটা বের হবে এখন এই তরমুজটা নিয়ে যেমনি ভাবে বাগাবাগি হবে সন্তানকে নিয়ে বাগাবাগি হবে কিনা যেহেতু চারিজন কৃষক একটি খাতে কি করেছে চাষ করেছে আর ফসলেই ছিল একটা সুতরাং ভাগাভাগির ঝগড়া হবে এটা আল্লাহ পাক জানে ভালো করে এই জন্য নারীদেরকে আপনার বেজ্জুদির হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন একজন পুরুষকে চারজন নারী রাখার অধিকার দিয়েছে প্রয়োজনে কিন্তু একজন মহিলাকে চারজন পুরুষ রাখার অধিকার এখন কি কোরআন ভুল নাকি তসলিমার যুক্তি ভুল তসলিমার যুক্তি ভুল বুঝে না কোরআন বুঝে না কোরআন নিয়ে রিসার্চ করে না আরো একটা কথা বলা যায় এই পৃথিবীতে আদম আদমশুমারি করা হয় আদমশুমারিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হয় আদমশুমারিতে বর্তমান সারা ওয়ার্ল্ডে সাতশত কোটি মানুষ রয়েছে তার মধ্যে তিনশো কোটি হচ্ছে পুরুষ আর চারশো কোটি হচ্ছে মহিলা তসলিমার শয়তানি যুক্তি মতে যদি একজন নারীকে চারজন করে পুরুষ দেওয়া হয় কথা খেয়াল করেন একজন নারীকে চারজন করে পুরুষ দেওয়া হয় নারী কয়টা আছে সারা পৃথিবীতে চারশো কোটি বলেন কয়শো কোটি এখন চারশো কোটি নারীর জন্য কয়শো কোটি পুরুষের দরকার বলেন আবার বলেন ষোলোশো কোটি এখন পুরুষ আছে কয়শো কোটি তিনশো কোটি আর মহিলা আছে চারশো কোটি তো একজন মহিলাকে যদি চারজন স্বামী করে দেওয়া হয় তাহলে এই পৃথিবীতে ষোলো শত কোটি পুরুষের কি প্রয়োজন আর তার যুক্তি মতো একজন নারীকে যদি চারজন করে পুরুষ দেওয়া হয় তাহলে এই তিনশত কোটি পুরুষের মধ্যে আপনার ভাগাভাগে ইয়া এক চারশো কোটি নারীর মধ্যে আপনার একশো কোটিকে যদি তিনশো কোটি পুরুষ দেওয়া হয় তাহলে আরো তিনশো কোটি মহিলা বিবাহ ছাড়া থেকে যাবে যাবে কিনা বলেন কথা বুঝেন নাই অঙ্ক বুঝেন নাই আরো কয়শো কোটি মহিলা একজন মহিলাকে চারজন পুরুষ দিলে পুরুষ আছে তিনশো কোটি তাহলে একশো কোটি মহিলার মধ্যে তিনশো কোটি বাঘাবাগি হবে তাহলে মহিলা যে আর বাকি তিনশো কোটি আছে এই বাকি তিনশো কোটিকে লালন ফালন করবে কি তাসলিমের বাবা এনে কি কন্ত আল্লাহ তাসলিমার আরব যুক্তি অলিস জাকারে মিসলু হাজিল উংসাইন সুরানিসাতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বাপের এন্তেকালের পরে বাপের পরিত্যক্ত সম্পদ ছেলে পাবে ডাবল আর মেয়ে পাবে সিঙ্গেল কোরআনের বিধান কি ছেলে পাবে ডাবল আর মেয়ে পাবে সিঙ্গেল নারী তাসলিমা নাসরিন বলে কোরআনে এত বৈষম্য কেন পুরুষদেরকে দিল অর্ধেক আর নারীদেরকে দিল সিঙ্গেল সুতরাং কোরআন এটা নারীদের প্রতি অবিচার করেছে কোরআন তো কোরআন নাজিল করেছে না আল্লাহ কোরআন অবিচার করেছে মানে কে অবিচার করেছে আল্লাহ নারীদের প্রতি অবিচার করেছে আমার ভাইরা আপনারা কথাটা খুব খেয়াল করে বোঝার চেষ্টা করুন একজন পুরুষ ছেলে মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সাবালক হওয়া পর্যন্ত বালেক হওয়া পর্যন্ত তার বরণ পোষণের দায়িত্ব হচ্ছে তার পিতার নিকট আবার বলছি একজন পুত্র সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে সাবালক হওয়া পর্যন্ত তার বরণ পোষণ লালন পালনের দায়িত্ব কার তার পিতা পক্ষান্তরে একজন মহিলা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে বিবাহ দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার লালন পালন এবং বরণ পোষণের দায়িত্ব হচ্ছে পিতার কথা খুব খেয়াল করে বুঝবেন একজন পুত্র সন্তান জন্ম হইলে বাপের লালন পালনের দায়িত্ব কতদিন পর্যন্ত সবাই বলেন কতদিন পর্যন্ত সাবালক হওয়ার পরে বাপের আর অধিকার থাকে না হ্যাঁ বাপে যদি ছেলেকে এর পরেও খাওয়া সেটাও হবে বাপের এসান তবে বাপের উপর কোনো দায়বদ্ধতা থাকে না তাহলে বালেক হওয়ার পর থেকে ছেলেটা লালন পালন হবে বাপের সম্পদে নাকি তার সম্পদে আরে কথা বুঝেন না আপনারা বালেক হওয়ার পরে এই ছেলেটা কোরআনের আইন অনুযায়ী লালন পালন হবে বাপের সম্পদ দ্বারায় নাকি তার ব্যক্তিগত সম্পদ দ্বারায় কারণ বাপের দায়িত্ব হচ্ছে বালেক হওয়া পর্যন্ত বালেক হওয়ার পরে হচ্ছে তার নিজের দায়িত্ব নিজের কাছে এই কথাটা বুঝছেন তো আপনারা এরপরে সে যদি বিবাহ করে তার স্ত্রী লালন পালনের দায়িত্বও তার স্ত্রীর গর্ভ থেকে যদি তার কোনো সন্তান ভূমিষ্ঠ হয় এই সন্তানকে লালন পালন করার দায়িত্বও তার খেয়াল করেন পুরুষের গানে তিনটে দায়িত্ব এসেছে একজন পুরুষের ঘাড়ে তিনটি দায়িত্ব এসেছে বালেক হওয়ার পর থেকে তার লালন লালন পালনের দায়িত্ব তার কথা কন বালেক হওয়ার পর থেকে লালন পালনের দায়িত্ব কি এক তো দায়িত্ব দ্বিতীয়ত বউ ফেলার দায়িত্ব তৃতীয়ত সন্তান ফেলার দায়িত্ব দায়িত্ব কয়টা কন সম্পদ ফেলো কি পরিমাণ দুই ভাগ কন সম্পদ পেলো ডবল আর দায়িত্ব এসেছে তিনটা কম পাইছে না বেশি পাইছে খেয়াল করে বলবেন কম পাইছে নাকি বেশি পাইছে কয় ভাগ কম পাইছে এক ভাগ কম পাইছে দায়িত্ব আসলো তিনটা কিন্তু তার কি যেন বাঘে পড়লো দুই আর খরচের দায়িত্ব আসলো তিনটা তাহলে কম হয়েছে এটাও বুঝছেন আপনারা একজন মেয়ে জন্মের পর থেকে সাবালক নয় বিবাহ দেওয়া পর্যন্ত তার লালন পালনের দায়িত্ব কার বাপের বিবাহ দেওয়ার পরে তার লালন পালনের দায়িত্ব মৃত্যু পর্যন্ত চলে যায় স্বামীর কাছে এই কথাটা বুঝছেন আপনারা বিবাহের আগে কার দায়িত্ব বিবাহের পরে স্বামীর বলেন মেয়ের কোনো খরচের খাতা আছে নাকি সবাই বলেন মেয়ের কোনো খরচের খাতা আছে নি বিয়ের আগে হচ্ছে তার দায়িত্ব বাপের আর বিবাহের পরে হচ্ছে বুঝা গেল তার খরচের কোনো কি খরচের খাত নাই কিন্তু ফাইলে ক অংশ এক অংশ বলেন খরচের কোনো কি খাত নাই কিন্তু ফাইলও কম পাইছে না বেশি পেয়েছে আর পুরুষের খরচের খাত হলো তিনটা ফাইলও কত বেশি পাইছে না কম পাইছে দেখেন তাইলে আল্লাহাক নারীদের প্রতি অবিচার করছে না ইনসাফ করছে এর এক টাকাও খরচের খাত নাই এর পরেও আল্লাহাক একটা ভাগ বাপে বাপের সম্পদ থেকে তাকে দিয়েছে এটা কিভাবে অবিচার হইল এটাই তোর জন্য বিচার আর বাটফারেরা কোরআন তো বুঝে না আল্লাপাক মেয়েদেরকে দিছে পুরুষদের থেকে বেশি আর তারা স্লোগান দেয় সমান অধিকারের আল্লাহ দিছে কি আর স্লোগান দেয় কি সমান অধিকারের দেখেন কত বড় বার্তা তোমরা সমান অধিকার চাও কারণ ন্যায্য অধিকারের স্লোগান দাও সমান অধিকার কি বেলা আমাদের ন্যায্য অধিকার দাও এতে তোমাদের লাভ হবে কারণ প্রত্যেকটি সমাজে দেখা যায় মহিলা তার বাপের পরিত্যক্ত সম্পদ থেকে যে সম্পদ পাবে ভাইয়েরা ভিন্নভাবে তাকে বুঝিয়ে ওই সম্পদ থেকেও তাকে বঞ্চিত করে তো এটা না বলবে যে আমাদের ন্যায্য সম্পদ দাও সমান অধিকার কি আল্লাহ তো তোমাদেরকে বেশি অধিকার দিয়েছে পুরুষের তুলনায় আমার ভাইরা তাসলিমা যখন স্পষ্ট ভাষায় কোরআনের বিরুদ্ধে ভুল বলে কোরআনকে ভুল বলে স্লোগান দিয়েছে এক ডাকে বাংলার চোদ্দ কোটি মুসলমান তাসলিমার বিরুদ্ধে যখন গরজে উঠেছে রাজপথে নেমে গেছে তখন যেই তাসলিমা সারা জীবন বোরগার বিরুদ্ধে বিষোদাগার করেছিল সেই তাসলিমা রাতের অন্ধকারে বোরগা পরিয়ে ব্রিটেন পালিয়েছে যে তাসলিমা সারা বিরুদ্ধে বোরগার বিরুদ্ধে বিষোদাগার করেছে আর রাতের অন্ধকারে বোরগা পরে পালিয়েছে কোথায় ব্রিটেনে স্মরণ রাখবেন তাসলিমার মতো যারা ইসলামকে নিয়ে উদ্ভট মন্তব্য করবেন তারাও বাংলার জমিনে থাকতে পারবেন না তারাও তসলিমের মতো বুর্গা পরিয়ে ফালাতে হবে তিলকাল চাক্কা উভয় দিক থেকে ঘুরে মনে করি না চাক্কা শুধু একদিক থেকে ঘুরতেছে ওই দিক থেকেও আবার চাকা ঘুরবে ইনশাল্লাহ সময় আর বেশি দূরে নয় ইনশাল্লাহ এসে যাবে মুসলমানের হাতে তাসলিমা ব্রিটেন যাওয়ার সময় কয়েকটা ডিম পেড়ে গেছে ডিম ডিম বুঝুন তো তার ডিম থেকে একটা বাচ্চা ফুটেছে নাম ফরিদা রহমান সংসদ সদস্য ফরিদা রহমান ফরিদা রহমান কয় আমি তাসলিমার মতো কোরআনকে এভাবে সরাসরি ভুল বলবো না তবে সুরাই নিসার যে আয়াতে আল্লাহ রব্বুল আলমিন পুরুষদেরকে ডবল দেওয়ার জন্য বলেছেন আর মহিলাদেরকে সিঙ্গেল দেওয়ার জন্য বলেছেন সমান সমান দিলে যে গুণ হবে এটা তো কোনো আয়াতে নাই কথা খেয়াল করিয়ে সমান সমান দিলে যে কি হবে গুণা হবে এটা তো কোনো কি তো দেওয়ার বেলায় আমরা সমান সমানে দিব কন দেওয়ার বেলায় কি কন চাই তাসলিমার ফরিদার মতামত ঘুরে গেড়ায় এক কিনা কথা কম না এক কিনা ঘুরে গেড়ায় কথা একটাই হা আল্লাহ তো যাই আমার ভাইরা তাসলিমা ব্রিটেন যাওয়ার সময় ডিম পাচ্ছে ডিম থেকে এক বাচ্চা ফুটেছে তো এই বাচ্চার নাম কি ফরিদা রহমান তার ডিম থেকে আরেকটি বাচ্চা ফুটেছে তার নাম ডক্টর আহমদ শরীফ ওই ডিম থেকে আরেকটি বাচ্চা ফুলেছে লতিফ সিদ্দিকি সে বলেছে হজ এটা ফ্যাটের দান্দা হট কি এটা কি বাস্তব না তত্ত্ব সন্ত্রাস সুতরাং আলোচনা আর করবো না একটাই কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি আজ সারা পৃথিবীর ফোনে দুশো কোটি মুসলমান কাফেরদের হাতে অস্ত্র সন্ত্রাসীর শিকার আর ফোনে দুশো কোটি মুসলমান কাফেরদের দালাল নামদারি কিছু মুসলমানের হাতে তত্ত্ব সন্ত্রাসের শিকার আপনাদেরকে খুব সচেতন থাকতে হবে ইনশাল্লাহ ল্যাব যত লাড়াক না কেন ইসলামের বাতিকে নির্বাপিত করতে পারবে না পারবে না পারবে না ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে আপনারা যারা সুন্নত পড়ে নেন তারা সুন্নত পড়ে নেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ